আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু সালামু আলা ওয়া রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিএস টিভি বাংলায় পিস টিভি বাংলার অন্যতম প্রোগ্রাম খিতাব তাওহিদ এর ধারাবাহিক দার্সে আল্লাহ সুবাহ তিনি কোরআনুল করিমে বলছেন সুরা জুমার এর সাতষট্টিতম আয়াতে ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহ والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون তারা আল্লাহ সুবাহ যথাযথ সম্মান মর্যাদা দেয়নি বরং আল্লাহ সুবাহ তার মহত্বের তার বরত্বের যে দিকগুলি রয়েছে তার মধ্যে একটি হল কেয়ামতের দিন সমগ্র পৃথিবীকে আল্লাহ সুবাহ তার হাতের মুঠোর মধ্যে রাখবেন অপর হাতে আল্লাহ সুবাহ সমগ্র আকাশ সমগ্র গোটানো থাকবে আল্লাহ সুবাহ হাতে আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন সুবহানাহু ওয়া হাম্মা ইউশরিকুন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে সমস্ত শিরকে লিপ্ত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি থেকে বহুভূত পবিত্র ও ঊর্ধ্বে সুবহানাহু তাআলা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের এক আঙ্গুলে থাকবে সপ্ত আসমান আর এক আঙ্গুলে যত সব পানি কাদা সেগুলি পানি ও পানির নিচের অংশ সব আরেক আঙ্গুলে থাকবে গাছপালা আরেক আঙ্গুলে থাকবে সমগ্র সৃষ্টি এগুলি ব্যতীত আরেক আঙ্গুলে আকাশসমূহ এভাবে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম তিনি এই বর্ণনাগুলি দিয়েছেন শুধু তিনিই নয় বরং ইহুদি এক আলেম আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে সেগুলি বর্ণনা দিলেন আল্লাহ রসুল সাল্লাম তিনি সেগুলিকে স্বীকৃতি দিলেন অর্থাৎ শুধু আমাদের নয় বরং পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থ তাওরাত আসমানি গ্রন্থ আসমানি কিতাব সেখানেও আল্লাহ সুবাহ এই সব বর্ণনাগুলি দেওয়া হয়েছে প্রিয় দর্শক বৃন্দ একইভাবে আরো হাদিসে এসেছে আল্লাহ সুবাহ তিনি সেই আরশের উপরে রয়েছেন আর্শ এবং কুরসি এগুলির তুলনামূলকও হাদিসে অনেক আলোচনা এসেছে যেমন এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ফিল কুরসি ইল্লাকা কাদারাহিম সাবা উলকিয়াত ফিতুর তুরসিন সপ্তম আসমান আর কুরসি এ দুটোর অনুপাতটি হচ্ছে কেমন যে সপ্তম আসমান হলো ষাটটি দেড়হাম বা ষাটটি পয়সার সমতুল্য আর কুরসি হলো একটা বড় ঢাল একটা বড় ঢালের মধ্যে যদি সাতটি পয়সা ফেলে দেওয়া হয় এর অনুপাতটি যতটুকু বোঝা যাবে তো এই বড় ঢাল এটি হলো কুরসি আর সপ্ত আসমান সেগুলি হল সাতটি পয়সা কুরসি কি জিনিস কুরসি এটি আরবি শব্দ আরবি ভাষায় কুরসি দ্বারা চেয়ার বোঝানো হয় তাহলে কুরসি অর্থ কি আল্লাহ সুবাহ চেয়ার সিংহাসন এ ধরনের কেউ কেউ অর্থও করে থাকেন আমরা বলবো যে আসলে এই অর্থ ঠিক নয় কারণ শাব্দিক অর্থই সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না আল্লাহ সুবাহ এই সম্পর্কে একটি আয়াত নাজিল করেছেন যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত এটি আমাদের অনেকেরই জানা রয়েছে সে আয়াতটির নামও হল আয়াতুল কুরসি সুরাত বাকারা এর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন সে আয়াতে বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সুবাহর কুরসি সপ্ত আসমান এবং জমিনকে ছড়িয়ে রয়েছে বেষ্টন করে রেখেছে অর্থাৎ সপ্ত আসমান এবং জমিন এর চেয়ে বহু বড় গুণের স্থান হলো সেই কুরসি কুরসি কি জিনিস রাইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহুতে এর বর্ণনা এসেছে তিনি বলছেন আল কুরসি হুয়া মৌদে আল কাদামাইন আল্লাহ সুবাহানা পা রাখার যে জায়গা সে জায়গাটির নাম হলো কুরসি কিভাবে রাখেন কেমনে রাখেন ইত্যাদি আমরা কখনো জিজ্ঞাসা করব না প্রশ্ন তুলব না কারণ সেগুলি প্রশ্ন তোলা নিষিদ্ধ বরং যতটুকু আমরা বিশুদ্ধ প্রমাণের আলোকে জানছি এতটুকুই আমরা শুধু বিশ্বাস করব সপ্ত আসমান এবং জমিন সবকিছুকে ছড়িয়ে রয়েছে সবকিছুকে বেষ্টন করে রেখেছে আল্লাহ সুবাহ কুরসি আর সেই কুরসির কুরসি হলো আল্লাহ সুবাহ পা রাখার স্থান সেই কুরসির আয়তন যদি এত বড় হয়ে থাকে তাহলে আর্শ এর আয়তন কত বড় হবে এ প্রসঙ্গে আর্শের সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে যে বর্ণনাটি সহি লৌহে একটা গোলাকার করা বালার মতো বিশাল মরুভূমির প্রান্তে যদি পৃথিবীর বিশাল প্রান্তে যদি একটি ছোট্ট লোহার গোলাকার করা একটি ফেলে দেওয়া হয় ফেলে দিলে বিশাল পৃথিবীর মাঝে এই ছোট্ট করাটি যেমন মনে হবে বলছেন ঠিক সেই রকম বিশাল আরসের সাথে এ কুর্সির তুলনা হলো সেরকম আল্লাহ আকবর প্রিয় দর্শক বৃন্দ আমরা কুরসি এবং সপ্ত আসমানের পরিমাণ আগে শুনেছি যে কুরসির সাথে সপ্ত আসমানের তুলনা হলো কুরসি হলো একটা বড় ঢাল যেখানে ষাটটি পয়সা যদি ফেলে দেওয়া হয় যে ধরনের সেই রকম হলো সপ্ত আসমান ও কুরসি এর অনুপাত আর কুরসির তুলনায় আর হলো কত বড় বিশাল প্রান্তরে যদি একটি ছোট্ট লোহার করা লোহার আংটা ফেলে দেওয়া হয় ফেলে দিলে যতটুকু অনুপাত ঠিক কুর্সি আরসের তুলনায় হল অতটুকু আল্লাহ আকবর আল্লাহ তিনি হলেন ওহু ফৌকাল আরশি সেই আরশের বিশাল আরশের পর সুবহান তিনি অতএব আমাদেরকে বর্ণনাগুলি ক্লিয়ার করে দিচ্ছে আল্লাহ সুবহান সম্পর্কে আমরা আরেকটি বর্ণনা শুনি যেটি লেখক রাহমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তালন হতে বর্ণিত যে সঠিক সূত্রে সেটি প্রমাণিত হয়েছে তিনি বলেন বাইনাস সামাই দুনিয়া ওয়াল্লাতি তালিহা 500 আম পৃথিবীর উপরে যে আকাশ রয়েছে এই আকাশ এবং তার উপরে যেটা এই দুটোর মাঝে দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান ওবাইনা কুল্লি সামাই 500 আম এভাবে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ সপ্ত আসমান পর্যন্ত উভয় দুই আসমানের মাঝে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তার সমান ও কুরসি খামসুমিয়াতে আম সপ্তম আসমানের উপরে হলো কুরসি যে কুরসির আলোচনা আগে আমরা শুনলাম তো সেই কুরসি সপ্তম আসমান এবং তার উপরে কুরসি এর মাঝে আবার পাঁচশত বছরের রাস্তার সমান দূরত্ব রয়েছে ওয়াবাইনাল কুরসি ওয়াল মা খামসুমিয়াতে আম আবার কুরসির উপরে রয়েছে বিশাল পানি এর মাঝে আবার দূরত্ব রয়েছে পাঁচশত বছরের রাস্তার সমান ওয়াল আরশু সুফৌকাল মা আর সেই পানির উপরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ওয়াল্লাহু ফাওকাল আরশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন সেই আরশের উপরে লা ইখফা আলাইহি শাইউম মিন আমালিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশের উপরে তিনি রয়েছেন লা ইখফা আলাইহি শাইউম মিন আমালিকুম তোমাদের কোন আমল কোন কাজকর্ম তার কাছে গোপন নেই অস্পষ্ট নেই তিনি সেখান থেকে সব কিছু দর্শন করছেন সব কিছু শুনছেন সব কিছু উপলব্ধি করছেন প্রিয় দর্শক বৃন্দ এহাদিসে যেন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো সে তথ্য হলো আল্লাহ সুবাহ কোথায় আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ সুবাহ সত্যিকার এক ও অদ্বিতীয় মাহবুদ তিনি ছাড়া আর কেউ নেই সত্যিকার মাহবুদ নেই তার ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করো আল্লাহ আলমিনের ব্যাপারে যদি আমাদের জ্ঞান সঠিক না থাকে করানো হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে তাহলে কোনো সন্দেহ নেই সমাজে বিভ্রান্তকর কথা যেগুলি রয়েছে সেগুলি আমাদের ব্রেনে আসবে স্থান নেবে আমরা সেগুলির আলোকে আল্লাহকে বিশ্বাস করি প্রিয় বন্ধুরা ছোট্ট একটি প্রশ্ন আল্লাহ কোথায় প্রতিটি মৌমিন মুসলিমের এটি জানা অপরিহার্য দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামের যুগে আল্লাহ কোথায় আইন আল্লাহ এ প্রশ্ন দিয়ে তিনি মানুষের ইমান পরীক্ষা করতেন আসলে সে ইমানদার কি না যারা বলতেন আল্লাহ সুবাহ সশত্তায় সর্বত্র বিরাজমান নন বরং আল্লাহ সুবাহ উপরে রয়েছে আল্লাহ রসুল সাল্লাম তাদের ইমানকেই সঠিক ইমান বলে স্বীকৃতি দিতেন অতএব আল্লাহ কথায় এটি কোন অবান্তর প্রশ্ন নয় এবং কোন নতুন প্রশ্ন নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এই প্রশ্ন দিয়ে মানুষের ইমানকে পরীক্ষা করেছেন প্রিয় দর্শক বন্ধু আল্লাহ রসুল সাল্লাম কিভাবে প্রশ্ন করলেন সেই বিষয়ক আমরা হাদিসগুলি আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্তভাবেই তার আগে আমরা একটু জেনে নেই তাহলে কোরআন এবং হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে যদি আমরা এই প্রশ্নের জবাব চাই জবাব হলো আল্লাহ সুবাহ তিনি সসত্তায় কখনো সর্বত্র বিরাজমান নন বরং তিনি সসত্তায় রয়েছেন আর্শ আল্লাহ আজিম এর উপরে আর আর্শ কোথায় সেটি আমরা জানলাম আমাদের উপরে হলো আসমান এভাবে সপ্ত আসমানের উপরে হলো কুর্সি কুর্সির উপরে হলো পানি পানির উপরে হল আর্স আর্সের উপরে আল্লাহ সুবাহ এবং বলছেন হাদিসে সেই আর্সের উপর থেকে আল্লাহ সুবাহ সব কিছু অবগত হচ্ছেন তার কাছে তোমাদের কোন কর্মকাণ্ড গোপন নেই প্রিয় দর্শক বৃন্দ আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো এই আলোচনা ইনশা আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আবার আমরা ফিরে আসি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় একটি সুন্দর হাদিস আমরা শুনছিলাম আবদুল্লাহ ইবনে আনহু প্রসিদ্ধ সাহাবি থেকে বর্ণিত তিনি বলছেন বাইনা সামা দুনিযা ওয়াল্লাতি তালিহা 500 আম আমাদের মাথার উপরে যে আকাশ এটা হলো আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে হিসাবে প্রথম অর্থাৎ এই প্রথম আকাশ এবং তার উপরে যেটা রয়েছে সেই আকাশ এই দুটোর মাঝে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা আম এভাবে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ সপ্ত আসমান পর্যন্ত উভয় দুই আসমানের মাঝে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তার সমান ওবাইন আসামা আম সপ্তম আসমানের উপরে হলো কুরসি যে কুরসির আলোচনা আগে আমরা শুনলাম তো সেই কুরসি সপ্তম আসমান এবং তার উপরে কুরসি এর মাঝে আবার পাঁচশত বছরের রাস্তার সমান দূরত্ব রয়েছে ওয়াবাইনাল কুরসি মা খামসুমিয়াতে আম আবার কুরসির উপরে রয়েছে বিশাল পানি এর মাঝে আবার দূরত্ব রয়েছে পাঁচশত বছরের রাস্তার সমান তিনি সেখান থেকে সব কিছু দর্শন করছেন সব কিছু শুনছেন সব কিছু উপলব্ধি করছেন প্রিয় দর্শক বৃন্দ এহাদিসে যেন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো সে তথ্য হলো আল্লাহ সুবাহ কোথায় আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ সুবাহ সত্যিকার এক অদ্বিতীয় মাবুদ তিনি ছাড়া আর কেউ নেই সত্যিকার মাবুদ নেই তার ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করো তো আল্লাহ রবাহ আলমিনের ব্যাপারে যদি আমাদের জ্ঞান সঠিক না থাকে করানো হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে তাহলে কোনো সন্দেহ নেই সমাজে বিভ্রান্তকর কথা যেগুলি রয়েছে সেগুলি আমাদের ব্রেনে আসবে স্থান নেবে আমরা সেগুলির আলোকে আল্লাহকে বিশ্বাস করব প্রিয় বন্ধুরা ছোট্ট একটি প্রশ্ন আল্লাহ কোথায় প্রতিটি মৌমিন মুসলিমের এটি জানা অপরিহার্য দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের যুগে আল্লাহ কোথায় আইন আল্লাহ এ প্রশ্ন দিয়ে তিনি মানুষের ইমান পরীক্ষা করতেন আসলে সে ইমানদার কি না যারা বলতেন আল্লাহ সুবাহ সশত্তায় সর্বত্র বিরাজমান নন বরং আল্লাহ সুবাহ উপরে রয়েছেন আল্লাহ রসুল সাল্লাম তাদের ইমানকে সঠিক ইমান বলে স্বীকৃতি দিতেন অতএব আল্লাহ কোথায় এটি কোনো অবান্তর প্রশ্ন নয় এবং কোনো নতুন প্রশ্ন নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এই প্রশ্ন দিয়ে মানুষের ইমানকে পরীক্ষা করেছেন প্রিয় দর্শক বন্ধু আল্লাহ রসুল সাল্লাম কিভাবে প্রশ্ন করলেন সেই বিষয়ক আমরা হাদিসগুলি আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্তভাবে তার আগে আমরা একটু জেনে নেই তাহলে কোরআন এবং হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে যদি আমরা এই প্রশ্নের জবাব চাই জবাব হলো আল্লাহ সুবাহ তিনি সসত্তায় কখনো সর্বত্র বিরাজমান নন বরং তিনি সসত্তায় রয়েছেন আর্শ আল আজিম এর উপরে আর আর্শ কোথায় সেটি আমরা জানলাম আমাদের উপরে হলো আসমান এভাবে সপ্ত আসমানের উপরে হলো কুর্সি কুর্সির উপরে হলো পানি পানির উপরে হলো আর্শ আর্শের উপরে আল্লাহ সুবাহ এবং বলছেন হাদিসে ওয়ালা ইয়াখফা আলাইহি শাইউম মিন আমালিকুম সেই আরশের উপর থেকে আল্লাহ সুবাহ সব কিছু অবগত হচ্ছেন তার কাছে তোমাদের কোনো কর্মকাণ্ড গোপন নেই তিনি আমাদের মাঝে রয়েছেন আবার তিনি সর্বত্র রয়েছেন কিভাবে তার দর্শন তার শ্রবণ তার জ্ঞান তার শক্তি ক্ষমতা এ দৃষ্টিকোণ থেকে তিনি সর্বত্র রয়েছেন কিন্তু তিনি সসত্তায় সর্বত্র থাকা থেকে পুত পবিত্র কখনো তিনি সসত্তায় সর্বত্র নন তিনি রয়েছেন সসত্তায় আর আজিমের উপরে এটাই আল্লাহ সুবাহ জন্য শোভা পায় তার জন্য এটাই উপযুক্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন আরশের উপরে রয়েছেন কথা শুধু হাদিস নয় বরং স্বয়ং আল্লাহ সুবাহ তিনি নিজেই কোরআনুল করিমে এ প্রসঙ্গে তিনি বিস্তারিত তথ্য আমাদেরকে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন ষাটটি আয়াতে তিনি আরশের উপরে রয়েছেন এ প্রসঙ্গে সরাসরি ভাবে তিনি ষাটটি আয়াতে আলোচনা করেছেন কোরআনুল করিমে অসংখ্য অগণিত প্রমাণ পাবো আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি সত্যায় সর্বত্র বিরাজমান নন আমরা যদি কোরআনের আলোকে খুঁজি অসংখ্য অগণিত প্রমাণ আদিসের আলোকে অসংখ্য প্রসিদ্ধ তাবেই তাদের বক্তব্যের আলোকে অসংখ্য প্রসিদ্ধ ইমাম এমনকি কাফের যারা ছিল আল্লাহ রাসুল সাল্লামের যুগে তারাও বিশ্বাস করত যে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান নন শুধু কাফের নয় চতুষ্পদ জীব জানোয়ার যেগুলি কীট পতঙ্গ যেগুলি সেগুলিও বিশ্বাস করে যে আল্লাহ সুবাহ সসত্তায় তিনি সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন আরশের উপরে প্রিয় বন্ধুরা আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যাতে আমাদের এই বিষয়ে ইয়কিন হয় কোরআন ও সৈহাদিসের আলো বড় আফসোসের সাথে বলতে হয় সেই জাহমিয়া বাতিল সম্প্রদায়ের আকিদা বিশ্বাস যারা আল্লাহ সুবাহ সবকিছু নাম ও গুণাবলী এগুলিকে অস্বীকার করে থাকে এবং তারা বলে তাদের এই একটি ভ্রান্ত বিশ্বাস হল আল্লাহ সুবাহ সর্বত্রই রয়েছে সেই বিশ্বাস আজকে আমাদের মুসলিম সমাজে এসে গেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার অবস্থান সম্পর্কে স্বয়ং তিনি নিজেই কোরআন পরিচয় দিয়েছেন কোন সন্দেহ নেই আল্লাহ সুবাহ তার নিজের যে পরিচয় দিয়েছেন সেটি হল সঠিক পরিচয় আল্লাহ রবাহ আলমিন তিনি সাতটি আয়াতে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে তিনি আরশের উপরে রয়েছেন সেগুলির মধ্যে যেমন সোরা আরাফ চুয়ান্নতম আয়াতে আল্লাহ রাবুল আলম বলছেন ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল তোমাদের রব যিনি কি করেছেন আসমান এবং জমিন সমূহ ছয় দিনে সৃষ্টি করেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন অনুরূপভাবে সূরা ইউনূসের 3 নম্বর আয়াত ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ একইভাবে অনুরূপভাবে সুরা রাদের দুই নম্বর আয়াত আল্লাহুল্লাযী রাফাআ আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যিনি বিশাল আকাশমণ্ডলীকে কোনো খুঁটি ছাড়াই তুলে ধরে রেখেছেন যা তোমরা স্বচক্ষে দেখছো সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন সূরা তাহা 5 নম্বর আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া দয়াময় রহমান তিনি আরশের উপর রয়েছেন সুরা ফুরকান 59 নম্বর আয়াত সুম্মা ইস্তাওয়া আলাল আরশির রহমান ফাসআল বিহি খাবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে একই ভাবে সূরা সাজদার 4 নম্বর আয়াত আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছয় দিনে আসমান জমিন এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব সৃষ্টি করলেন অতঃপর তিনি আর সে সমুন্নত হলেন সুরাহাদিদে আল্লাহ রব আলমিন চার নম্বর আয়াতে বলছেন তিনি হলেন সেই সত্তা যিনি ছয় দিনে আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন সোম্মাস্তাওয়া আলাল আর্শ অতঃপর তিনি আর্শে সমুন্নত হয়েছেন ইয়া আলামু মা ইয়ালিজু ফিল আরদে ওয়া মা তিনি সেখান থেকে জানেন জমিনে কি প্রবেশ করছে পৃথিবীতে সেটা তিনি আর্শের উপর থেকে জানেন ওমা জমিন থেকে আবার কি বের হচ্ছে ওমা আকাশ থেকে আবার কি অবতরণ করছে সেটাও তিনি জানেন সেখান থেকে ওমা আবার আকাশের দিকে কি উপরের দিকে উঠে যাচ্ছে সেটাও তিনি জানেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন কিভাবে তোমরা যাই করো না কেন তিনি দেখছেন আল্লাহ রাব্বুল আলমিন এতেও বলে দিচ্ছেন যে দেখার দিক থেকে তিনি যেন তোমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা আল্লাহ সুবাহ তিনি আর্শের উপরে রয়েছেন সত্যায় সর্বত্র বিরাজমান নন এ সম্পর্কে স্বয়ং নিজেই তিনি পরিষ্কারভাবে সাতটি আয়াতে ঘোষণা দিয়েছেন আসুন আমরা এরপরে বাকি প্রমাণগুলো কিছু জানার চেষ্টা করব আজকে এখান থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি সামনের দর্শে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এবং বাকি বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে ইসলামের বিষয়গুলি কোরআন ও সহি হাদিসের আলোকে জানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত